মিন মা বাইতুন মিন তাতুফাহুন তাই তিন বছর থেকে শিশুটা আরবি ভাষার সাথে বেড়ে উঠতে থাকে আর আরবি পিরিয়ডে বাচ্চারা ইংলিশ বলতে পারবে না আরবিতেই বলতে হবে ইংরেজি পিরিয়ডে শুধু ইংরেজি বলবে আরবি বলতে পারবে না আর অধিকাংশ শিক্ষক সৌদি আরবে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন যাতে তাদের উচ্চারণটাও সঠিক হয় আরবি ছাড়া পাঁচটা পিরিয়ড আছে ইংরেজিতে প্রতিদিন ইসলাম শিখার একটা ক্লাস হয় ইংরেজিতে দেওয়ার জন্য কারণ যখন দাওয়া দেবে অমুসলিমদের কাছে তখন ইংরেজিতে বলতে হবে আরবিতে হবে না আরব মুসলিমদের সংখ্যা খুবই কম তাই একটা ক্লাস ইসলাম শিক্ষার ইংরেজিতে বাকি চারটা ক্লাস গড়ে হচ্ছে গণিত ইংরেজি ভূগোল ইতিহাস বিজ্ঞান ইত্যাদি আর যদিও ক্লাসগুলো ইংরেজির জন্য হয়তো কম তারপরে করতে পারছি কারণ ছাত্র তুলনায় আমাদের শিক্ষকের অনুপাত বেশি বোম্বেতে গড়ে বোম্বেতে গড়পর্তা প্রতি ক্লাসে পঞ্চাশ জন ছাত্র কিছু ছাত্র ষাট জন বা কিছু আশি জন আছে ভালো স্কুলে পঞ্চাশ জন ছাত্র খুব কম স্কুলে পঞ্চাশ জনের কম আছে আর প্রতি দুটো ক্লাসে গড়ে তিনজন শিক্ষক মানে প্রত্যেক শিক্ষক শিক্ষক এবং ছাত্রের অনুপাত ৩০ থেকে ৩৫ প্রত্যেক ৩০ থেকে ৩৫ জন ছাত্রের জন্য একজন শিক্ষক বোম্বেতে যদি গ্রামে যান সংখ্যা আরও বাড়বে মানে একজন শিক্ষকের জন্য পঞ্চাশ জনের বেশি ছাত্র গড় পড়তে আর আন্তর্জাতিক মানে এটা হতে হবে এক অনুপাত বিশ ইউকে বা ইউএস এর ভালো প্রাইভেট স্কুলে জন ছাত্রের জন্য গড়ে একজন করে শিক্ষক ভালো প্রাইভেট স্কুলে আর বোম্বেতে আমাদের পাঁচজন ছাত্রের জন্য একজন করে শিক্ষক গড়ে প্রত্যেক ক্লাসে ২০ জন ছাত্র কোনোটাতে আঠারো কোনোটাতে ১৯ জন তবে একসাথে যেমন ধরেন হিপজ ক্লাস আছে তাই ওই বিশ জন ছাত্রের ক্লাসে পাঁচজন কোর্রাস আসবেন কারি প্রত্যেক ব্যাচে চারজন ছাত্র আছে এখন অন্য ক্লাস থাকলে সেটা বাদ যাতে হিপজোটা ভালোভাবে হয় তারা মনোযোগ দিতে পারে বাচ্চারা তখন শিখতে পারে দ্রুত আমাদের স্কুলে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত হিপজ বাধ্যতামূলক নার্সারি থেকে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত জুনিয়র কেজিতে শুরু হয় ইয়াসার নাল কোরআন কোরআনের নাজিরা পড়ে সিনিয়র কেজিতে হিপজ শুরু হয় সিনিয়র কেজিতে তাহলে গড়ে সিনিয়র কেজিতে অর্ধেক যুজ মুখস্থ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতি বছর দেড় জুজ শেষ করতে করতে স্ট্যান্ডার্ড থ্রি একটা ছেলে কমপক্ষে পাঁচটা যুজ মুখস্থ করে কেউ হয়তো ছয়টা কেউ সাতটা কেউ আবার চারটা অতিরিক্ত চারটা পড়ে যারা মনে করে যে স্মৃতিশক্তি বেশি ভালো তাদের বাছাই করি হয়তো পঁচিশ পার্সেন্ট চার ভাগের বা তিন ভাগের এক ভাগ ছাত্রকে এক ঘন্টা পনেরো মিনিট আগে ডাকা হয় তাই সকাল আটায় আসার পরিবর্তে স্ট্যান্ডার্ড ফোর থেকে তারা পনের সাতটায় আসে সকালে হিবজু ক্লাস থাকে যখন পরে স্ট্যান্ডার্ড থ্রিতে একজন কারি সর্বোচ্চ দুজন ছাত্রের জন্য তাই উপরের ক্লাসে কারি এবং ছাত্রের অনুপাত কমে আসে একজন কারি একজন ছাত্র বা একজন কারি বড়জোর দুইজন ছাত্র আর এটা এজন্য যে সে সকালে এক ঘন্টা পনেরো মিনিট আগে আসে এক ঘন্টা দশ মিনিট হিপজ করে এক বছরে গড়ে ওই শিশু মুখস্থ করে পাঁচটা জুজ এভাবে বাকি পাঁচ বছর শেষ করে আর স্ট্যান্ডার্ড এইটের শেষে সে পুরো কোরআন মুখস্থ করে এখন পর্যন্ত মার্শাল্লাহ স্ট্যান্ডার্ড সিক্সে আছে স্ট্যান্ডার্ড ফাইভে আমাদের নর্মাল হিসেব অনুযায়ী একজন ছাত্র পনেরো জাজ মুখস্থ করার কথা কিন্তু অনেক ছাত্র মার্শাল্লাহ স্ট্যান্ডার্ড ফাইভ এর শেষেই মুখস্থ করেছে আঠারো জুজ উনিশ জুজ আজ অনেকে বিশ ধুজ আমার ছেলে স্ট্যান্ডার্ড সিক্সে বয়স বারো বছর মার্শাল্লাহ সে আমার চেয়ে কোরআন বেশি জানে সে বিশ ধুজ জানে আমি এত জানি না আমি কোরআন হাফেজ না তার কেরাত আমার চেয়ে অনেক ভালো আমার চেয়ে বেশি আরবি বুঝে সে সে সরাসরি কোরআন বুঝে আমি বুঝি না তাই আমি চাই যে আমাদের স্কুলের প্রত্যেক বাচ্চায় আমার চেয়ে ভালো হোক আমি স্কুলে যেমন ছিলাম আর ইনশাল্লাহ মিনিমাম মিনিমাম প্রত্যেক শিশুই অনেক বেশি ভালো হোক আমার চেয়ে আমার ছোটবেলার অবস্থা থেকে আমরা চাই এই স্কুলের প্রত্যেক বাচ্চায় আমার চেয়ে শতগুণ ভালো হোক আমি টার্গেট না আমি লক্ষ্য না আমি স্যাম্পল না আমরা চাই তাদেরকে অনেক ভালো করাতে আমাদের শৈশব যা করতে পারিনি আমরা আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আমরা মনে করি যদি সন্তানকে সঠিক রাস্তায় শিক্ষিত করি একেবারে শিশুকাল থেকেই ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তী প্রজন্মে একটা পরিবর্তন অবশ্যই আসবে আমাদের একটা টার্গেট সমাজকে বদলে দিতে হবে স্বল্প পরিসরে কাজ করছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা সংক্ষিপ্ত দেওয়া কোর্স আছে একটা ক্রেস কোর্স চল্লিশ দিনের সেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ছাত্রদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আন্তর্জাতিক দেওয়া ট্রেনিং প্রোগ্রাম করে চল্লিশ দিনের যেখানে আমরা সেরাদের বাছাই করি একজন ইউকে থেকে ইউএসএ থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া সৌদি আরব ইত্যাদি আর তাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি তবে স্কুলের এই ১৩ বছর আমাদের মতে পরিপূর্ণ দেওয়া ট্রেনিং প্রোগ্রাম আর আমাদের স্কুলে মাসাল্লাহ এই বিষয়টাও রাখি যখন ট্রেনিং দেওয়া হয় কোরআন এবং ইসলাম ছাড়াও তাদের পড়ানো হয় খ্রিস্টান ধর্ম সম্পর্কে ইহুদি ধর্ম সম্পর্কে হিন্দুইজম সম্পর্কে বৌদ্ধিজম সম্পর্কে ইনশাল্লাহ আমাদের সন্তানেরা পাশ করে একজন সাধারণ খ্রিস্টানের চেয়ে অনেক বেশি ভালো জানবে তাদের খ্রিস্টান ধর্ম সম্পর্কে কোন সাধারণ হিন্দু বা ইহুদি যা জানে হিন্দুইজম বা জুডাইজম সম্পর্কে স্কুলের প্রধান উদ্দেশ্য হচ্ছে দায়ী তৈরি করা আর তারা যেন আল্লাহ তালা নির্দেশ মান্য করে তাই আমাদের স্কুলে মাসাল্লাহ যদিও প্রধান ভাষা দুটো ইংরেজি এবং আরবি আমরা ক্লাস ফোরে উর্দু পড়াই ক্লাস থ্রিতে হিন্দি ফোরে উর্দু ফাইভে প্রদেশের স্থানীয় ভাষা মারাঠি এই শিশুদের মাসাল্লাহ এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তারা জীবনের মূল্য অনুধাবন করতে পারে আর আমরা দেখি অনেক সময় মাসাল্লাহ এই বাচ্চারা আমাদেরই লজ্জায় ফেলে দেয় তারা লজ্জায় ফেলে দেয় যখন বাইরে যাবেন বাচ্চারা মাসাল্লাহ তারা মাসুম আমার মনে আছে একবার আমি এক বড় ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে যাই বোম্বেতে শীর্ষ ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী যখন সাক্ষাৎ করলাম সাথে ছিল আমার ছেলে তখন সে দ্বিতীয় শ্রেণীতে ব্যবসায়ী ধূমপান করছিল আমার ছেলে বলল আঙ্কেল ধূমপান হারাম শেষ আমার দশবার চিন্তা করতে হতো যেহেতু আমি একজন দায়ী সরাসরি না বলে আমাকে বুঝতে হবে আগে দেখি বলার সঠিক সময় আসলে কোনটা সে কষ্ট পায় কি না ইত্যাদি আমরা দশবার চিন্তা করি কিভাবে বলবো কখন বলবো কি বলবো আর ছোট্ট শিশু বলে ফেললো লোকটা সিগারেটটার সাথে সাথে ফেলে দিল সহজ তাই মার্শাল্লাহ এটা খেয়াল রাখতে হবে একটা লক্ষ্য থাকতে হবে সন্তানকে কিভাবে বড় করব তাদের কি বানাবো আমরা সাধারণত দেখে থাকি যে চারটা বিভাগে যদি বছরে একশো ছাত্রছাত্রী পাশ করে একটা স্কুল থেকে পঞ্চাশ ভাগে তো আসল ধারাতে যাবে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার আইনজীবী তবে যখন ডাক্তার হবে সত্যিকারের মুসলিম ডাক্তার হবে ইসলামের জ্ঞান থাকবে ভালো মুসলিম ইঞ্জিনিয়ার ভালো মুসলিম ব্যবসায়ী পঞ্চাশ ভাগ যেতে পারে ইসলামিক ফিল্ডে দায়ী হতে পারে মহাদ্দিস মুফাসর শিক্ষক হতে পারে ইসলামিক শিক্ষা আলহামদুলিল্লাহ আর এভাবেই আমরা পরবর্তী প্রজন্মকে পরিবর্তন করব। কি হচ্ছে সেটা নিয়ে বসে থাকলে চলবে না আমাদের শুরু করতে হবে আর এভাবেই মাসাল্লাহ আসল সফলতার কারণে স্কুলের ব্যাপারে আমি মনে করি আমাদের স্কুলের ইন্টারভিউ খুবই কঠোর সাক্ষাৎকার এতই কঠোর যে আমরা যে সকল নিয়ম চালু করেছি আগে হয়তো কেউ শুনেইনি প্রচলিত অনেক নিয়মই বাদ দিয়েছি সাধারণত ছাত্রদের তিনটা সাক্ষাৎকার নেই বাচ্চাদের আবার পিতামাতাদেরও সাক্ষাৎকার নিয়ে থাকি পিতামাতা দুটো ইন্টারভিউ গড়ে প্রত্যেকে দেড় ঘন্টা করে চূড়ান্ত ইন্টারভিউটা আমি নিই আর আলহামদুলিল্লাহ গত বছরে স্কুলে আটশো আবেদন পড়েছে পঁচাত্তরটা সিট আটশো দরখাস্ত প্রতি বছরই প্রায় দশ গুণ বেশি দরখাস্ত পড়ে আমাদের সিটের তুলনায় আরেকটা কথা বলি আমাদের স্কুলটা বোম্বেতে সবচেয়ে ব্যয়বহুল স্কুলের একটা এখানে প্রতি মাসে ফি হচ্ছে পঁচিশ হাজার টাকা যা অনেক বেশি বোম্বেতে গড়ে ফি একশো থেকে একশো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 ব্যবস্থা করেছি পঁচিশ পার্সেন্ট সিটের জন্য কাউকে মাসে একটা টাকাও দিতে হয় না ভর্তি হতে পারবে পঁচিশ পার্সেন্ট এভাবে সিট দরিদ্রদের জন্য সংরক্ষিত তাই আমাদের স্কুলে মাসাল্লাহ এমন পিতামাতাও আছেন যাদের মাসে এক কোটি টাকা উপার্জন আছে তারা হয়তো মিলিয়নিয়ার হয়তো মিলিয়ন পাউন্ডস উপার্জন করে থাকে কিছু ছাত্রছাত্রী আছে যাদের পিতামাতা তিন হাজার টাকা আয় করে তবে যাদের স্কলারশিপ দেই টাকাটা তাদের চলতি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই সেটা পাওয়ার পর পুরো ফি ক্যাশে দিয়ে যায় কে স্কলারশিপ পাচ্ছে সেটা এমনকি ক্যাশিয়ারও জানে না শুধু ম্যানেজমেন্ট জানে আমি আমার স্ত্রী সে প্রিন্সিপাল আর কয়েকজন জানে কারা স্কলারশিপ পাচ্ছে শিক্ষকরাও জানে না কে স্কলারশিপ পাওয়া ছাত্র এই গোপনীয়তা রক্ষা করি তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয় এসে পুরো ফি দিয়ে যায় ক্যাশিয়ারও জানতে পারবে না এটা করি ভালো পদ্ধতি আর যথাযথ শিক্ষার জন্য যখন আমরা ফর্মাল শিক্ষা দিয়ে থাকি গণিত ইতিহাস বিজ্ঞান ভূগোল তখন খেয়াল রাখি যে যা পড়াচ্ছে তার মধ্যে পঁচিশ পার্সেন্ট ইসলাম আছে কি না যেমন ধরেন যখন বিজ্ঞান পড়াই বিগ ব্যাং এর থিওরির কথা বলি যা কয়েক দশক আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কিভাবে মহাবিশ্ব অস্তিত্ব পেল প্রথমে একটা নিহারিকা ছিল তারপর দ্বিতীয় বিভক্তির পর যেগুলো থেকে গ্যালাক্সি তারকা নক্ষত্র এবং এই পৃথিবী যা আবিষ্কার হলো তারপর বলি এটা কোরআনে বলা হয়েছে চোদ্দশো বছর আগে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর তিরিশ যারা কুফরি করে তারা কি দেখে না যে আকাশমন্ডলী পৃথিবী যুক্ত ছিল উভয়কে পৃথক করে দিলাম বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে কোরআন সে বিগ ব্যাং সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে এভাবে বাচ্চারা আল্লাহ তালার নিকটে আসছে একই সাথে তারা বিজ্ঞানের বিষয়ও শিখতে পারছে তাদেরকে বলি প্রথম যিনি রক্ত সঞ্চালনের বিষয়ে কথা বলেন তিনি ইবনে নাফিস পরবর্তীতে উইলিয়াম হার্ভে পশ্চিমা বিশ্বে বিখ্যাত হয়ে যান আমরা ডারুনিয়া তত্ত্ব নিয়েও পড়াই তবে অন্যান্য স্কুলের মতো না আমি যা দেখেছি পশ্চিমা কিছু দেশে একটা শিশু দিনে কনভেন্ট স্কুলে যায় সরকারি স্কুলে আর সন্ধ্যায় যায় সান্ধ্যকালীন মাদ্রাসায় তাই সকালে তাকে পড়ানো হয় যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে আর সন্ধ্যায় বলে প্রথম মানব আদম আলাইসাল্লাম সকালে তাকে পড়ানো হয় রিবার সুদ খুবই ভালো বড় ব্যবসায়ী হতে পারবে সম্পদশালী আর সন্ধ্যায় পড়ানো হয় রিবার সুদ হচ্ছে হারাম সুতরাং এটা পরস্পর বিরোধী শিশুদের মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে তার মানে এনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না মাদ্রাসা খুব ভালো অবদান রাখছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা থাকতে হবে না পাঠানো হচ্ছে পাঠানো ভালো আমাকে ভুল বুঝবেন না মাদ্রাসাগুলো খুবই ভালো মাসাল্লাহ আমি এর পক্ষে বিপক্ষে না তবে আমাদেরকে মান বাড়াতে হবে তারা যা করছে মাসাল্লাহ ভালো কাজই করে যাচ্ছে যখন মাদ্রাসায় যায় তাদের বলি আপনারা ইংরেজি যুক্ত করেন সাধারণ সাবজেক্টগুলো যুক্ত করেন কারণ যদি সকাল আর বিকালে দুই ধরনের শিক্ষা থাকে বাচ্চারা কনফিউজড হয়ে যাবে যখন তাদেরকে বিজ্ঞান পড়াই সেই বিষয়টার সাথে সম্পর্কিত পবিত্র কোরআনের যে সমস্ত আয়াত সেগুলো আমরা পড়াই কোরআন পানিচক্র নিয়ে কথা বলেছে ভূগোল নিয়ে নোনা আর মিঠা পানি নিয়ে কোরআন ভূতত্ব নিয়ে বলেছে যে পর্বতের মূল রয়েছে আর অনেক বিষয় পাঠ্য বইয়ে উল্লেখ করা নাই শিক্ষকদের ট্রেনিং করাই ট্রেনিং নেয় কিভাবে পড়াতে হবে আর এভাবে আমাদের ফর্মাল শিক্ষার মধ্যে পঁচিশ পার্সেন্ট ইসলাম যুক্ত থাকতে হবে গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল ইত্যাদি পড়ানোর সময় সাধারণ সিলেবাসই গ্রহণ করেছি আইজিসিএসি এই সিলেবাসে অনুসরণ করি আর এর মাঝেই ইসলাম শিক্ষা পড়াচ্ছি আরবি এবং ইংরেজিতে কারণ বাচ্চারা পরীক্ষা দিলে সাধারণ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর সেটা হচ্ছে কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা এটা পাশ করলে সে মেডিসিন পড়তে পারবে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে বা আইনজীবী হতে পারবে বা ব্যবসায়ী বা মূল ধারা ইসলামিক শিক্ষায় চলে আসা সমস্যা নেই বাছাইয়ের সুযোগ আছে আর আমরা কি করছি যোগাযোগ রাখছি মাসাল্লাহ ওই সকল লোকদের সাথে যারা বিশেষজ্ঞ কারণ আল্লাহ কোরণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জ্ঞানী লোকদের সাথে আমরা যোগাযোগ রাখছি স্থানীয় বিশেষজ্ঞদের সাথেও মদিনা বিশ্ববিদ্যালয় উম্বল কুরা ইত্যাদি আমরা যোগাযোগ রাখছি সুতরাং যে কোনো বিষয় স্কুলে চালু করার আগে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করি তবে অনেক কিছুই আমরা করছি যা নতুন অনেকে আমাকে বলে ভাই জাকির এটা সম্ভব না একেবারে সম্ভব না দুটো ধারা একসাথে চালাতে পারবেন না এটা সম্ভব না আমি তাদের বলি যে আপনারা আমার জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা যা করতে চাই আমরা উম্মাকে একটা স্পেশাল মডেল তৈরি করতে চাই সেটা সম্ভব যদিও অনেকে বলে অধিকাংশরাই বলে সম্ভব না তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদি বাচ্চাদের বাবা মাকে জিজ্ঞেস করেন যদি আমাদের বাৎসরিক অনুষ্ঠানের সিডিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ যে শিক্ষার মানটা কেমন মাসাল্লাহ যা বলছিলাম প্রধান বিষয় হচ্ছে সাক্ষাৎকার যখন বাবা মার সাক্ষাৎকার নেই আমরা খুবই কড়া খুবই সতর্ক থাকি যে ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা করে অভিভাবকরা একই চিন্তা করছেন কি না এ ব্যাপারে খুবই কঠিন আমরা প্রথম বছরে একটা শর্ত বাধ্যতামূলক করেছিলাম যে মায়েরা হিজাব পরে স্কুলে আসতে হবে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মা স্কুলে প্রথম বছরে হিজাব পরত না তবে এক মাসের মধ্যে মাসাল্লাহ সবাই হিজাব পরে আর সন্তানদের ভর্তি করতে চাইলে আগে খোঁজ খবর নেয় যে যদি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করে আমাদের হিজাব পড়তে হবে তা সাক্ষাৎকারে আসার আগে তারা হিজাব পরে এটা অভ্যেস করে কারণ আমাদের স্কুলে ভর্তি করাতে চায় তারা একটা জরিপ করে স্কুলের শর্তগুলো কি কি আমাদের এখানে মার্শাল্লাহ মিলিয়নিয়ার বাবা মা আছে যারা ব্যবসায়ী খুবই বড় ব্যবসায়ী সাক্ষাৎকারের জন্য আসলে তাদের বলি দিনে কতবার সালা আদায় করেন তারা বলে জুম্মা থেকে জুম্মা আমরা তাদের বলি ভাই তাহলে আপনার সন্তানকে এখানে ভর্তি করাবেন না চলে যান কোনো কনভেন্ট স্কুলে তিনি বলেন কেন কারণ আমরা আপনার সন্তানকে শেখাবো এটা সহি মুসলিমে আছে ইমান এবং কুফরির মাঝে পার্থক্য হচ্ছে সালাদ হয়তো আপনার সন্তান তিন চার বছর পরে আপনাকেই বলবে কাফির তাই এখানে না ভর্তি করি একটা কনভেন্ট স্কুলে ভর্তি করান তখন তারা বলে না না এখানে ভর্তি করাতে চাই আমরা নামাজ পড়বো পাঁচ একটা সালা আদায় করবো তারপর লিখিত দেয় এটা বাধ্যতামূলক যে একশো পার্সেন্ট বাবা মা লিখিত দেয় পাঁচ একটা সালা আদায় করবে বিশ্বাস করেন আমরা তাদের চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইল করি না যেখানে খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলিম সন্তানদের ব্ল্যাকমেইল করছে বোম্বেতে মুসলিম পিতামাতা ভর্তির জন্য পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ড দেয় ঘুষ দিয়ে ভর্তি করায় আর প্রতিদিন বাচ্চারা খ্রিস্টানদের সাথে সেখানে বসে বসে শির্ক করছে তারা বলছে ইসাল্লাহ সাল্লাম হলেন ঈশ্বর তাই খ্রিস্টান মিশনারিরা যদি তাদের শির করতে বাধ্য করে থাকে আমরা কেন একটা ফরজে চাপ দেব না আর বিশ্বাস করেন আমরা সফল হচ্ছি আমরা জানি এটা সরকার ওই সরকার কেউ অনুমোদন করে না তবে এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর মাসাল্লাহ এমনকি মাল্টিমিলিয়নিয়ার ইন্টারভিউ দিতে অপেক্ষা করেন আমরা বলি সময় লাগবে কমপক্ষে চার পাঁচ ঘন্টার প্রস্তুতি নেন আর ইন্টারভিউ নেওয়া হবে দেড় থেকে দুই ঘন্টা আপনার আমাদের একটা প্রশ্নমালা আছে আর আমরা তাদের কাছে স্কুলের ধারণাটা তুলে ধরি তাদের বলি যে স্যাটেলাইট টেলিভিশন হচ্ছে বড় শয়তান তাই কেবল টিভি স্যাটেলাইট টিভি আপনার ঘরে থাকতে পারবে না টিভি হারাম না কিন্তু কেবল টিভি স্যাটেলাইট টিভি বড় শয়তান সাধারণত আমরা দেখি যে আমরা জানি পশ্চিমা পরিসংখ্যান বলছে আমেরিকাতে একটা শিশু টিভির সামনে বসে প্রায় সাত ঘন্টা গড়পড়তা স্কুলের সময় চেয়ে বেশি এমনকি ইন্ডিয়াতে কয়েক ঘন্টা ব্যয় করে ফলাফল কি জানেন যখন বলি ভর্তি করাতে হলে কেবল টিভি বাদ দিতে হবে মাসাল্লাহ তারা সেটা করে অন্যথায় ভর্তি করানো যাবে না কারণ তারা চায় হয়তো আমলকারী মুসলিম না তবে তাদের উদ্দেশ্য ঠিক আছে তাদের ইমান আছে তারা আমাদের স্কুলে ভর্তি করাতে চায় কারণ এখন এটা স্ট্যাটাস আমার ছেলে আইএএস এ ভর্তি হয়েছে স্ট্যাটাস আলহামদুলিল্লাহ আল্লাহ মর্যাদা দিয়েছেন তাই ভর্তি হতে পারাটা একটা স্ট্যাটাস আমি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছি ইন্টারভিউতে পাশ করেছি তারপর ভাবলাম যে কেবল টিভি বাদ দেওয়ার পর বাবা মার জন্য বাধ্যতামূলক যে মা প্রতি সপ্তাহে আমাদের ইসলামিক লেকচারে যোগ দেবেন অন্তত একবার আর বাবার জন্য মাসে দুইবার বাধ্যতামূলক যদি সময় না থাকে ভর্তি হওয়া দরকার নেই সুতরাং বাবা মাকেও শেখানো হচ্ছে এটা একটা প্যাকেজ শুধু ছাত্রছাত্রীকে ট্রেনিং দিচ্ছি না বাবা মাকেও ট্রেনিং দিচ্ছি আমরা চাই না যে সন্তানকে প্রশিক্ষণ দিলাম ১৩ বছর পর বাবা বলল ঠিক আছে এখন এসব ব্যবসা করো ঘুষের ব্যবসা শুরু করো তাই বিষয়টা খেয়াল রাখছি আমরা পাতিলের পেছন থেকে শুধু পানি বাষ্প করতে চাই না এতে সম্ভাবনা পঞ্চাশ ভাগ আমরা বাচ্চাদের হারাবো কারণ বাবা মা তাদের নিয়ন্ত্রণ করবে তাই বাবা মাকেও পরিবর্তন করতে চাই যদি জানতে পারি বাবা মা যে ব্যবসা করছে সেটা ভালো না আপনারা জানেন কিছু লোক হয়তো ব্যবসা করে ব্যাংকের বা ব্যাংকে কাজ করছে আমরা তাদের বলি ব্যাংকে কাজ করা হারাম হয়তো আপনার সন্তান চার পাঁচ বছর পরে আপনার সমস্যা করবে তাই চেষ্টা করে চাকরিটা পরিবর্তন করেন এগুলো জানার পরও তারা আমাদের স্কুলে ভর্তি করতে চায় আর যে বিষয়টা উল্লেখ করার মতো কয়েক মাস পরে স্বামী এসে আমাদেরকে বলে জানেন আমার স্ত্রী টিভি দেখা বন্ধ করে এখন আমাকে বেশি সময় দেয় দেখা যায় পারিবারিক জীবনে উন্নতি হয় আমরা আরও কিছু শর্ত জুড়ে দিই ভর্তির আগে যে কমপক্ষে ২০ মিনিট প্রতিদিন অনুবাদ সহ কোরআন পড়তে হবে পরিবারের মাঝে প্রতিদিন বাধ্যতামূলক বাবা আমাদের লেকচার আসবেন মাসে দুইবার যেগুলোতে ইসলাম নিয়ে কথা হয় মা আসবেন সপ্তাহে একদিন এভাবে মাসাল্লাহ পরিবেশটা ইসলামিক হয়ে যাচ্ছে আর বাবা মা ছাড়াও অন্যরাও এসে থাকেন এমনকি দাদা দাদিও আসেন এভাবে সমাজটাও পরিবর্তন হচ্ছে আর আমরা দেখি পশ্চিমা স্কুল পরিদর্শনের সময় দক্ষিণ আফ্রিকায় গিয়েছি দক্ষিণ আফ্রিকার সেরা স্কুলে গিয়েছি ছয় বছর আগে স্কুলটার নাম আমি এখানে বলবো না স্কুলের প্রিন্সিপাল বলল ভাই জাকির অভিভাবকদের দয়াতে বেঁচে আছি তাদেরকে জোর করতে হয় ভর্তি করার জন্য যদিও আমাদের ফি অন্যান্য প্রাইভেট স্কুলের অর্ধেক তারা আমাদেরকে ব্ল্যাকমেইল করে যদি বেশি কিছু বলো সরকারকে জানিয়ে দেব হোয়াইট স্কুলে চলে যাব আর তিনি বললেন যে আমাদের ছাত্রছাত্রী স্ট্যান্ডার্ড এইট স্ট্যান্ডার্ড নাইন এর ছাত্রীরা এক সন্ধ্যায় হোটেলে গিয়ে দেখি আমরা আমাদের ছাত্রীরা মিনি স্কার্ট আর শর্টস পরে নাচছে চিন্তা করেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা স্কুল বাবা মাকে ডাকা হলে তারা ব্ল্যাকমেইল করে বেশি কড়াকড়ি করলে সন্তানদের অন্য স্কুলে নিয়ে যাব আর আমাদের স্কুলে বাবা মাকে ব্ল্যাকমেল করি তবে তো অবশ্যই আল্লাহ সোহান তালার জন্য যাই হোক স্কুল আমাদের ব্যবসা নয় যা ফি নিয়ে থাকি তারপরও নিজের পকেট থেকে আরো খরচ করি এটা আমাদের ব্যবসা নয় আমাকে ভুল বুঝবেন না স্কুল আইআরএফ সবকিছু ফ্রি করে থাকে প্রথম বিষয়ে আমরা টাকা চার্জ করি তবে পুরো ফি নেওয়ার পরও আমরা ভর্তুকি দিচ্ছি তাই এভাবে মাসাল্লাহ আমরা একটা নতুন সমাজ গড়তে চাই There is none greater than love. এবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় سبحان الله والحمد لله বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমরা যখন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়